হিজড়ির রমাদানের পরে এই চোদ্দশো উনচল্লিশ হিজড়ি রমাদানের মাঝখান দিয়ে আমাদের অনেক ভাই অনেক বোন অনেক এই মসজিদের এই মুসল্লি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা দোয়া করি আল্লাপাক তাদের জীবনের সকল গুণাগুলোকে মাফ করে দিন তাদেরকে আজাবে কবর আজাবে নার থেকে আল্লাপাক হেফাজত করুন আল্লাহ সুবাহ আমাদেরকে এই একটি বছর হায়াত দান করে দ্বিতীয়বার আবার এই চোদ্দশো উনচল্লিশ হিজড়ি সনের রমাদান মাস আমাদেরকে পাওয়ার আল্লাপাক তৌফিক দিয়েছেন এই জন্য আবারও রাব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান কারাম আমাদের সামনে যে মাসটি এসেছে আমরা সকলেই কম বেশি জানি যে এই মাসটি অত্যন্ত মোবারকময় অত্যন্ত ফজিলতময় এক এবাদতের মৌসুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস শাহর রমাবাদ এই মাসের ফজিলত বরকত সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ রমাদানের আগ থেকেই অনেক আলোচনা শুনতেছি অনেক পড়ালেখা করতেছি আজকে আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন এলেম চর্চা অত্যন্ত সহজ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা অনেক আলোচনা শুনি আবার আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় আমাদের কোরআনে কারিমের তাফসির বাংলা ভাষায় পাওয়া যায় নবিসামের হাদিসগুলো আজকে বাংলা ভাষায় পাওয়া যায় এর মাধ্যমে আমরা এলেম অর্জন করা আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে এছাড়া আমাদের ওলামাই কেরাম বিভিন্ন মাজলিসে বিভিন্ন জায়গায় কোরআন এবং সন্না থেকে আলোচনা করতেছেন এর মাধ্যমে আমরা রমাদানের ফজিলত সম্পর্কে অনেকগুলোই আমরা জ্ঞান অর্জন করেছি জেনেছি আলহামদুলিল্লাহ এই মাসটি আসার সাথে সাথে আল্লাহ সুবান অনেকগুলো এই মাসের জন্য বিশেষ পুরস্কার বিশেষ ফজিলত আল্লাহ সুবান দান করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ইদা দাখালা রমাদান ফতিহাত আবুসামা যখন এই রমাদান মাস এসে যায় তখন আসমানের দরজাগুলোকে আল্লাহ সুবান খুলে দেন সুহান আসমানের দরজা কেন খুলে দেন আসমানের দরজা খুলে দেওয়ার অর্থ হইল আমাদের আমলগুলো কোনো প্রকারের বাধাবিহীন সরাসরি আল্লাহ সুবান তালার কাছে পৌঁছে যায় সুহান সারা বছর বাকি এগারো মাস আমাদের আমলগুলো যখন উপরের দিকে উঠে তখন প্রত্যেক আসমানে গেলে ফেরেস তারা জিজ্ঞাসা করেন কে কেন আসছো কি নিয়ে আসছো তারপর দরজা খোলেন তারপরে ফেরস্তারা আমলগুলোকে উপরের দিকে আল্লাহ সুবাহর কাছে নিয়ে যান কিন্তু রমাদান মাসে এইরকম কোনো পারমিশন লাগে না আল্লাপাক আসমানের সকল দরজাগুলোকে খুলে রেখেছেন সুহান আল্লাহ এরপরে আল্লাহ রবাহ আলমিনের যতগুলো রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজাগুলোকে আল্লাহ পাক খুলে দিয়েছেন সুহান আল্লাহ রহমতের যত দরজা আল্লাহ পাকের সমস্ত রহমতের বাপগুলো দরজাগুলো আল্লাহ সুবান তালা আমাদের জন্য খুলে দিয়েছেন এমনকি আল্লাহ সুবান তালা ফতেহাত আবুয়াবুল জান্না জান্নাতের সকল দরজাগুলো আমাদের জন্য খুলে দিয়েছেন সোহান আল্লাহ জান্নাতের দরজা কেন খুলে দিয়েছেন জান্নাতের দরজা খুলে দিয়েছেন যাতে আমরা জান্নাতের দিকে দৌড়াই যাতে আমরা জান্নাতের যদি দরজাটা খোলা থাকে তো জান্নাতের ভিতরের নাচ নিয়ামত গুলো দেখা যায় বাহিরের থেকে তো কোন লোক যদি বাইরের থেকে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে এখান দিয়ে খোলা ভিতরের দিকে তাকায় দেখলো কি সুন্দর নাচ নিয়ামত তখন এই লোক বলতেছে একটু দেখে আসি তো একটু ঘুরে আসি তো এই জায়গাটা ঠিক আল্লাহর বান্দারা এই জান্নাতের নাচ নিয়ামত দেখে মাহের রমাদানে জান্নাতে যাওয়ার জন্য দৌড়ানো শুরু করবে যেটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়াসারিউ আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও ওয়া জান্নাতিন এবং জান্নাতের দিকে দৌড় দাও আল্লাহ জান্নাতের দিকে দৌড়াও এই মাহের মাদান জান্নাতের দিকে দৌড়ানোর মাস এই জন্য আল্লাহ জান্নাতের সকল দরজাগুলোকে খুলে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহর কোন বান্দা যাতে জাহান নামে না যায় এই জন্য আল্লাহ পাক মাহের মাদান আসার সাথে সাথে গুল্লেকাত আবুয়াব জাহান্নাম জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন সুহান আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন এজন্য যাতে আল্লাহর বান্দারা কেউ জাহান্নামে যাওয়ার কোনো কাজ রমাদান মাসে না করে বরং ইতিপূর্বে জাহান্নামে যাওয়ার যতগুলো কাজ করে ফেলেছে এগুলার জন্য যেন মাহের মাদানে তওবা করে ইস্তেকফার করে ফিরে এসে যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় সুহান আল্লাহ এরপরে আল্লাহ পাক আরো কি করেন মানুষদেরকে নামে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি কাজ করে শয়তান শয়তানে আমাদেরকে প্ররোচনা দিয়ে আল্লাহ নাফরমানি করায় আল্লাহ নাফরমানি করায় আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ পাক রমাদান মাস আসার সাথে সাথে ওয়াসুফেদাত শয়তান গুলোকে আল্লাহ পাক বন্দি করে ফেলান সোহান আল্লাহ শয়তানকে বন্দি করে রাখেন যাতে শয়তানেরা আল্লাহর বান্দাদেরকে বিভ্রান্ত করতে না পারে গোমরা করতে না পারে জাহান্নামুখী করতে না পারে আচ্ছা শয়তান বন্দি হওয়ার পরেও আমরা কিন্তু দেখি যে শয়তানি কাজ কিন্তু চলে চলে না রমাদান মাসে দেখা যায় রেস্টুরেন্ট খোলা যে লোকটা রেস্টুরেন্ট খোলা রাখছে হে তো শয়তানের ওস্তাদ হে খালি শয়তান না শয়তান তার কাছে ছাত্র কারণ সে রেস্টুরেন্ট খোলা রেখে নিজে তো আল্লাহ নাফরমানি করতেছে আরো আল্লাহর বান্দাদেরকে সিয়াম ভঙ্গ করার ব্যাপারে নাফরমানি করার ব্যাপারে সহযোগিতা করতেছে তো শয়তানের যে কাজ সেই কাজটা কিন্তু সে করতেছে এরকম আরো দেখি আমরা রমাদান মাস আসার পরেও মানুষ ওজনে কম দিতেছে মানুষকে ঠকাইতেছে ফল ফলাদি দেখেন ফরমালিন দিয়ে বিভিন্ন মেডিসিন দিয়ে কাঁচা ফল পাকায় নিয়ে আসছে রমাদান মাস আসছে এখন টাকা সব চলে যাচ্ছে এই সুযোগে নেওয়া দরকার আল্লাহর বান্দাদেরকে বিভিন্নভাবে প্রতারণার শিকার করতেছে তাহলে শয়তান বন্দী থাকলে এরা কিভাবে নাফরমানি করে মহাদ্দেসেন একরাম বলেন শয়তান প্ররোচনা দেয় তাদেরকে যারা এখনো শয়তান পর্যন্ত পৌঁছতে পারে নাই মানে শয়তান চেষ্টা করে যে একজনকে স্টুডেন্টকে শিখানোর জন্য যে স্টুডেন্টকে আস্তে আস্তে পর্যায়ক্রমে শয়তানের পর্যায়ে নিয়ে আসার জন্য কিন্তু যে শয়তানের স্তর অতিক্রম করে ফেলছে মানে শয়তানের ওস্তাদ হয়ে গেছে সে আর ছাত্র নাই তো শয়তানের তো ওখানে আর কোনো কাজ নাই এজন্য ওদেরকে নিয়ে শয়তান বাকি এগারো মাসে কোনো কাজ করে না আর এই মাসে তো তার কাজে নাই এই মাসে তো তার ডিউটি নাই তারা তো ওস্তাদ পর্যায়ে পৌঁছে গেছে আর যেগুলো স্টুডেন্ট যাদেরকে বিভ্রান্ত করে শয়তান জাহান নামে নিতে পারে ওদের জন্য আল্লাহাকে এই মাসে রমাদান মাসে শয়তানকে বন্দি করে রাখেন এই জন্য কোনো ব্যক্তি যে জান্নাতে যাওয়ার প্রত্যাশী যে দিন প্রত্যাশী যে আল্লাহমুখী হয় একে রমাদান মাসে শয়তান কোনোভাবে প্ররোচনা দিয়ে বিভ্রান্ত করতে পারে না সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার ওম্মতকে আল্লাহ পাক পাঁচটি নিয়ামত দিয়েছেন রমাদান মাসে ওরতিয়াত উম্মাতি খামসা রমাদান লাম ইউতাহা উম্মাতুন কাবলি আমার উম্মতকে আল্লাহ রব্বুল্লা আলমিন রমাদান মাসে এমন পাঁচটি নিয়ামত দিয়েছেন ইতিপূর্বে কোন উম্মতকে আল্লাহ রব্বুল্লা আলমিন এই নিয়ামত গুলো দেন নাই সুহান আল্লাহ কোন নবীর উম্মতকে আল্লাপাক এই নিয়ামত গুলো দেন নাই যে পাঁচটি নিয়ামত আমার উম্মতকে আল্লাপাক রমাদান মাসে দিয়েছেন সুহান আল্লাহ মুসনাদে আহমদের হাদিস আল্লাহ রসুল এক নম্বর নিয়ামতটা কি খুলুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির হেলমিস্ট আমার উম্মত যখন রমাদান মাসে সিয়াম পালন করে শোভে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কারণে যখন তাদের ভিতর থেকে একটা প্রাকৃতিক দুর্গন্ধ বের হয়ে আসে এই দুর্গন্ধটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মেশকের সুগন্ধের চেয়েও প্রিয় মেস্কের সুগন্ধির থেকেও আল্লাহ পাক এই গন্ধটাকে বেশি পছন্দ করেন এটা পূর্বেকার কোন নবীর উম্মতকে আল্লাহাক এই ফজিলতটা এই মর্যাদাটা দেন নাই দু নম্বরে যেটি সেটি হলো আমার উম্মতের কেউ যখন সিয়াম পালন করে সকাল থেকে ইফতার পর্যন্ত আল্লাহর ফেরেস্তারা তাদের জন্য ইস্তেকফার করে সুহান আল্লাহ পূর্বে কার নবীর উম্মতারা সিয়াম পালন করলে ফেরেস্তারা কখনো এরকম ইস্তেকফার করতো না কিন্তু আমার উন্মতের জন্য ফেরেশতারা সকাল থেকে ইফতার পর্যন্ত ইস্তেকফার করতে থাকে সুহান আল্লাহ তিন নম্বর পুরস্কার আমার উম্মতকে যেটি দেওয়া হয়েছে আল্লাহ আমার উম্মতের পালনকারীদের জন্য জান্নাতকে সুসজ্জিত করেন প্রতিদিন জান্নাতকে নতুন নতুন সাজে নতুন ভাবে আল্লাপাক বিভিন্ন সাজসজ্জা দিয়ে সিয়াম পালনকারীদের জন্য সয়মিন বান্দাদের জন্য আল্লাপাক জান্নাতকে সাজাইতে থাকেন সোহান আল্লাহ চতুর্থ নম্বরে যে নিয়ামতটি আমার উম্মতকে দিয়েছেন শয়তানের মধ্য থেকে যেগুলো দুষ্ট এই দুষ্ট শয়তানগুলোকে আল্লাপাক আমার উম্মতের জন্য বন্দি করে রাখেন সোহান আল্লাহ অন্য নবীর উন্মতরা এরকম সিয়াম পালন করলে দুষ্ট শয়তানগুলোকে বন্দি করা হতো না কিন্তু আমার উন্মতের জন্য আল্লাহ পাক বিশেষ নিয়ামত দিয়েছেন যে শয়তানকে বন্দি করে রাখা হয় পঞ্চম যে নিয়ামতটি আল্লাহ পাক দেন সেটি হলো শেষ রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন আমার উম্মতের সাইমিনদের সকল গুনাগুলা মাফ করে দেন সুহান সাহাবাহিক জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ ইসলাম আহিয়া লাইলাতুল কদর এটা কি কদরের এটা কদরের কারণ শ্রমিককে মজুরি দেওয়া হয় যখন মাস শেষ হয় কাজ শেষ হয় আমার যখন রমাদান মাসের কাজ শেষ করে কমপ্লিট করে সর্বশেষে গিয়ে আল্লাহ সুবাহ আমার উম্মতকে মাফ করে দেন সুহান আল্লাহ তাহলে এই পাঁচটি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে এই রমাদান মাসে দান করেন যেটি এই উম্মতের জন্য খাস এই আমার ভাইয়েরা এই পাঁচটি নিয়ামত যাতে আমরা রমাদান মাসে লাভ করতে পারি এই লক্ষ্যে কিন্তু আমাদের রমাদান মাসে প্রস্তুতি নিয়ে কাজ শুরু করতে হবে এবং এক মিনিট এক সেকেন্ড এক ঘন্টা যেন বেহুদা না যায় এই পুরা রমাদান মাসটাকে যেন আমরা কাজে লাগাতে পারি এই চেষ্টা আমাদেরকে করা অবশ্যই দরকার সম্মানিত ভাইরা আজকের খোদ্ায় আমরা রমাদানের ফজিলত আলোচনা করব না আমরা ভূমিকায় আলোচনাটা করে আমাদের মূল আলোচনায় ফিরে আসি আমাদের আজকের খোদ্বার আলোচ্য বিষয় হলো আহমিয়ত ইতা ইস জাকা জাকাত আদায়ের গুরুত্ব রমাদানের সাথে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো জাকাতের জাকাত সারা বছর দেওয়া যায় রমাদান মাসেও দেওয়া যায় তবে আমাদের দেশে মুসলিম দেশগুলোতে যুগে যুগে রমাদান মাসে জাকাত দেওয়ার প্রবণতাটা বেশি থাকে কারণ এই মাসের আমলগুলো অন্যান্য মাসের আমল থেকে বেশি ফজিলতময় তাহলে এই মাসের সদাকা এই মাসের দান এটাও অন্য মাসের থেকে বেশি ফজিলত এই জন্য যুগে যুগে আমাদের মুসলিম উম্মা বিশেষ করে যখন রমাদান মাস আসে তখন মুসলিম উম্মা জাকাতটা আদায় করেন এই জন্য রমাদানের সাথে জাকাতের একটা গভীর সম্পর্ক হয়ে গিয়েছে জাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোকন ইসলামের রোকন কয়টি পাঁচটি আর কানুল ইসলাম পাঁচটি পাঁচটি রোকনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোকন হইল সাওমে রমাদান রমাদান মাসের সিয়াম পালন করা আল্লাহ রসুল সাল্লাম অনেকগুলো হাদিসে বর্ণনা করেছেন বনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামকে পাঁচটি জিনিসের উপরে ভিত্তি স্থাপন করা হয়েছে এক নম্বর হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ এক নম্বর ভিত্তি হলো আল্লাহ রব্বুল আলমিন ছাড়া সত্যিকারের কোনো মাহবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল এটি সাক্ষ্য দেওয়া এটা হলো এক নম্বর রোকন দুই নম্বর রোকন হলো করা তিন নম্বর রোকন হলো ইতা আদায় করা চার নম্বর রোকন হলো রমাদান রমাদান মাসের সিয়াম পালন করা পাঁচ নম্বর রোকন হলো হজ্জিল বাইত আল্লাহর গড়ের বাইতুল্লাহর হজ সম্পাদন করা তাহলে এখানে তিন নম্বর যে রোকনটি গুরুত্বপূর্ণ রোকন ইসলামের খুঁটি ইসলামের পিলার ইসলামের ব্যানার সেটি হলো ইতা জাকা জাকাত আদায় করা জাকাত প্রদান করা জাকাতকে আল্লাহ কোরআনে কারিমে এত বেশি গুরুত্ব দিয়েছেন অসংখ্য আয়াতে কারিমায় আল্লাপাক বারবার জাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন জাকাতকে কোন কোন জায়গায় জাকাত শব্দ দিয়ে কোন কোন জায়গায় সদাকা শব্দ দিয়ে কোন কোন জায়গায় এনফাক শব্দ দিয়ে আল্লাপাক জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন এবং একই সাথে সলাত এবং জাকাত দুটার নির্দেশ আতিমুসলা ওয়া আতু জাকাত এটি কোরআন কেরমে আল্লাহ সাতাশ বার সলাত এবং জাকাতকে একসাথে নির্দেশ দিয়েছেন আকিমুসলা বলার সাথে সাথে আল্লাহ জাকাত জাকাত আদায় করো সলাৎ কায়েম করো এবং জাকাত প্রদান করো দুইটা আল্লাহ পাক সাতাশ জায়গায় একসাথে বর্ণনা করেছে তাহলে বোঝা যায় সলাৎ কায়েম করা নামাজ আদায় করা যেমন গুরুত্বপূর্ণ একটি মুমিনের কাজ ঠিক জাকাত আদায় করাটাও মুমিনের এই ধরনেরই একটি গুরুত্বপূর্ণ কাজ সলাদটা হলো শারীরিক পবিত্রতা আত্মিক পবিত্রতা রুহানি পবিত্রতা সলাতের মাধ্যমে সম্পাদিত হয় আর জাকাতের মাধ্যমে সম্পদের পবিত্রতা মনের পবিত্রতা তার ইমানি পবিত্রতা এগুলো জাকাতের মাধ্যমে অর্জিত হয় এজন্য আল্লাপাক কোরআনে কারিমে মুমিনের বৈশিষ্ট্য যেখানে বর্ণনা করেছেন সেখানেও জাকাতের কথা বর্ণনা করেছেন মোত্তাকিনের বৈশিষ্ট্য যেখানে আল্লাপাক বর্ণনা করেছেন সেখানেও জাকাতের বৈশিষ্ট্যটি আল্লাপাক উল্লেখ করেছেন সুরা আল মিনুন সুরা আল মিনুনের শুরুতে আল্লাহ সুবান তালা মুমিনের কিছু বৈশিষ্ট্য যেই মুমিনেরা সফল যেই মুমিনেরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারপরে লাভ থেকে অনর্থক বেহুদা কথাবার্তা কাজকর্ম থেকে বিরত থাকার কথা বলছেন তারপরেই আল্লাহাক বলছেন যারা জাকাত আদায়ের ব্যাপারে তৎপর থাকে সক্রিয় থাকে মানে জাকাত শুধু আদায় করে না জাকাতের ব্যাপারে অত্যন্ত সক্রিয় কোন জায়গা দিয়ে আমার জাকাত বাদ পড়তেছে কিনা কোনো কিছু জাকাত কম হয়ে যাচ্ছে কিনা এই ব্যাপারে খুব তৎপর থাকে জাকাত আদায়ের ব্যাপারে আল্লাহ পাক এদেরকে বলছেন আল্লাহ যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে তাদের বড় বৈশিষ্ট্য হলো তারা এই জাকাত আদায়ের ব্যাপারে সক্রিয় থাকবে সুহান আল্লাহ আবার মুত্তাকিনের বৈশিষ্ট্য আল্লাপাক যেখানে বর্ণনা করেছেন সেখানেও ঠিক জাকাত আদায়ের সত্যটি দিয়েছেন কোরআন একাডেমির শুরুতে সুরাল বাকারা শুরুতে আলিফলাম আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি সেখান থেকে তারা খরচ করে এখানে এনফাক মানে হলো জাকাত আল্লাপাক এখানে মোত্তাকিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন জাকাত যে মোত্তাকিন জাকাত আদায় করে এটা মোত্তাকিনের তাকোয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ সুবান নবী সাল্লাহ ইসলামকে সরাসরি নির্দেশ দিয়েছেন সৌরা তাওবার একশত তিন নম্বর আয়াত সরাসরি আল্লাপাক বলেন খুজমিন আমিম সদা বিহা হে আপনি মুমিনদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করেন বিহা এই জাকাত গ্রহণের দ্বারা আপনি তাদেরকে পবিত্র করে দেন তাদের সম্পদগুলোকে পরিশুদ্ধ করে দেন তাদের তাস্কিয়ায় নফসের কাজটি করে দেন তাদেরকে আপনি সম্পদের জাকাতটা আদায় করে তাদেরকে পরিশুদ্ধ করে দেন তাদের সম্পদও পরিশুদ্ধ হবে তাদের ইমান আকিদা চিন্তা চেতনা সবকিছু পরিশুদ্ধ হবে কারণ মানুষ সব দিতে রাজি সম্পদ সহজে বের করতে রাজি হয় না এটি মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য যে মানুষ শ্রম দিবে সব দিবে কিন্তু যদি বলেন যে ভাই এখানে এক লাখ টাকা লাগবে বলবে যে নাওজুবিল্লা এখানে আমি নাই সব দিতে রাজি আছি সময় দিব যা বলেন তাই রাজি আছে কিন্তু টাকার কথা বললে হুজুর আমি নাই এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য টাকা এত সহজে বের হয় না এই জন্য আল্লাপাক রাসুলকে বলতেছেন খুজমিনা মোয়ালহিম সদাকা আপনি তাদের সম্পদ থেকে জাকাতটা বের করে নেন তোতাহির বিহা এই জাকাতটা বের করার দ্বারা তাদেরকে আপনি পবিত্র করে দেন তাদের মনও পবিত্র হবে সম্পদও পবিত্র হবে ইমানও পবিত্র হবে তাদের চিন্তা চেতনা পবিত্র হবে তাহলে বোঝা যায় টাকা পয়সা খরচ না করলে সম্পদ পবিত্র হয় না ইমান পবিত্র হয় না মন পবিত্র হয় না আল্লাপাক কোরআনে কারিমে আরো অসংখ্য আয়াতে কারিমায় এই জাকাতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন সৌরাল হাজ্যের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক মুসলিম প্রশাসকদেরকে মুসলিম সরকারকেও নির্দেশ দিয়েছেন বলেন আমি জমিনের মধ্যে যাদেরকে ক্ষমতাসীন করলে যাদেরকে আমি জমিনে ক্ষমতা দিলে তারা চারটি কাজ করে এক নম্বর কাজ আকামুসলা তারা সমাজে নামাজ কায়েম করে দ্বিতীয় কাজ হলো জাকাত তারা জাকাত আদায় করে জাকাত কালেকশন করে বমিনদেরকে জাকাত আদায় বাধ্য করে অর্থাৎ আল্লাহ পাক যে হুকুম পালনের ব্যাপারে বাধ্য করেছেন সেটা তারা বাধ্য করে সেই ক্ষমতাটা তারা প্রয়োগ করে তাহলে জাকাতটা এত গুরুত্বপূর্ণ আবাদত কেউ যদি আদায় না করে তার থেকে জোর করে আদায় করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সরকারকে এমনকি আবু বকর রাজি আল্লাহ যখন খেলাফতে ছিলেন নবীলামের এতেকালের পরে যখন চতুর্দিকে বিভিন্ন রকমের সমস্যা আবু বকর রদিয়াল্লাহ আক্রান্ত একদিকে বন্ড নবী একদিকে বিভিন্ন বিদ্রোহী বিভিন্ন রকমের সমস্যা তখন এক গ্রুপ জাকাত দিতে অস্বীকার করছে তারা বলতেছে আমরা নবী সাল্লামকে জাকাত দিতাম নবী সাল্লাম এখন নাই আমরা জাকাত দিব না এখন আবু বকর আল্লাহ বড় বড় সাহাবাইকেরামদেরকে নিয়ে বৈঠক ডাকলেন এই মুহূর্তে কি করা অমর ইবনে খতাব রাজি আল্লাহ যিনি ফি আমরিল্লাহ আল্লাহর নির্দেশের ব্যাপারে যিনি সবচেয়ে কঠোর এবং নবী সালামের সময়ে যিনি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত থাকতেন সে অমর ইবনে খাতাব রাজি আল্লাহ তালু সেদিন নরম হয়ে গেলেন তিনি আবু বকর রাজি আল্লাহ তালুকে পরামর্শ দিলেন যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নাই আজকে চতুর্দিকে আমরা বিভিন্ন ঝামেলায় আক্রান্ত আপনি কেউ যদি জাকাত আদায় নাও করে তো আপনি ওইদিকে হাত বাড়ানোর দরকার নাই কারণ তারা তো নামাজও পড়ে তারা তো সকল এবাদত বন্দিগি করে খালি জাকাতটা আদায় করে না তো অসুবিধা কি তারা এইভাবে থাকুক আমরা ওইটা নিয়ে ঝামেলা হাত বাড়ানোর দরকার নেই তখন আবু বকর রদি আল্লাহ চিন্তা করলেন যে আজকে আমি আবু বকর ছিলাম সবচেয়ে নরম মানুষ নবিসামের যুগে আর হামো উম্মাতি বি উম্মাতি আবু বকর এই উম্মতের সবচেয়ে নরম মানুষ আবু বকর রাজি আল্লাহ আর সবচেয়ে কঠিন মানুষ অমর ইবনে খাতাব রাদি আল্লাহ তা আজকে হয়ে গেছে উল্টা অমর ইবনে খাতাব হয়ে গেছে একেবারে নরম মানুষ আর আবু বকর রদি আল্লাহ তখন বলে উঠলেন আল্লাহর কসম কোন লোক যদি নামাজ আর জাকাতকে আলাদা করে যদি বলে আমি নামাজ পড়বো জাকাত দিব না অথবা জাকাত দিব নামাজ পড়বো না আল্লাহ কোরআনে কারিমে নামাজের নির্দেশ যেভাবে দিচ্ছেন জাকাতের নির্দেশ একইভাবে দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লা ইসলাম নামাজ যেভাবে কায়েম করছেন জাকাতটাও সেইভাবে বাস্তবায়ন করছেন সুতরাং আমি আবু বকরের যুগে আল্লাহ রসুলের সাহাবিরা জীবিত থাকতে কোন আল্লাহর বান্দা যদি বলে নামাজ আলাদা জাকাত আলাদা আল্লাহর কসম আমি ওই মানুষগুলোর বিরুদ্ধে লড়াই করে যাব সোহান চেয়ারে বসার কারণে আল্লাহর হুকুমের দায়িত্ব নেওয়ার কারণে আল্লাহর আইন বাস্তবায়নের দায়িত্ব নেওয়ার কারণে সেদিন আবু বকর হয়ে গেলেন কঠোর বলেন আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে জেহাদ করে যাব লড়াই করে যাব তবু আমি একটা ছাগলের রশি পরিমাণ জাকাতও আমি ছাড়বো না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন কাদ সারাহা সদরা আবি বকর আল্লাহর কসম আমরা দেখলাম আল্লাহ পাক সেদিন আবু বকরের বক্ষকে খুলে দিয়েছেন প্রশস্ত করে দিয়েছেন সুহান আল্লাহ তখন আমরা আল্লাহ রসুলের সকল সাহাবিরা মিলে আবু বকর রদি আল্লাহ তালানোর কাছে বায়াত করলাম ফারিফ তোয়ান্নাহুল হাক সবাই মিলে স্বীকৃতি দিলাম আপনি যেই সিদ্ধান্ত নিছেন এটাই হক এবং আল্লাহ রসুলের একজন সাহাবি জমিনে বেঁচে থাকবে আর কেউ নামাজ আর জাকাতকে আলাদা করবে এটা আমরা মেনে নিব না সোহান পরে জাকাত অস্বীকারীদেরকে বাধ্য করা হয়েছে যে জাকাত দিতেই হবে তাহলে বোঝা যায় যে জাকাত কত গুরুত্বপূর্ণ ইবাদত হলে যে জাকাতের বিরুদ্ধে সাহাবাই কেরাম জেহাদ করার জন্য পর্যন্ত লড়াই করার জন্য প্রস্তুতি নিয়েছেন আমার সম্মানিত ভাইরা জাকাতের গুরুত্ব আমরা অসংখ্য আয়াত এবং হাদিসে পাই এবার আসি আমরা কেউ যদি জাকাত আদায় না করে তাহলে অসুবিধা কি কেউ বললো যে আমি নামাজও ফটবো রোজাও রাখবো সব ঠিক আছে কিন্তু জাকাত দিব না আল্লাহ পাক কোরআনে অসংখ্য আয়াতে জাকাত না দেওয়ার পরিণতি সম্পর্কে আলোচনা করেছেন সুরা হামিমা সাজদার ছয় এবং সাত নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াইলুল মুশরিকিন আল্লাহ ওয়াহুম বিল হুম কাফেরুন আল্লাহ সুবান বলেন ওই মুশ্রিকদের ধ্বংস অনিবার্য আল্লাহ যে মুশ্রিকরা জাকাত আদায় করে না এখানে আল্লাহ পাক জাকাত আদায় যারা করে না তাদেরকে মুশ্রিকেন উপাধি দিছে বলছে যারা জাকাত আদায় করতে অস্বীকার করে জাকাত আদায় করে না এদেরকে পাওয়াইদুল্লিল মুশরিকিন এ সকল মুশ্রিকদের ধ্বংস অনিবার্য আলিম তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ দেন কঠিন আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয় কিন্তু আল্লাহ বলতেছেন ফাবাসির হুম তাদেরকে সুসংবাদ দিয়ে দেন বে আজাবিন আলিম আজাবে আলিমের সুসংবাদ আজাবে আলিমটা কি ইয়াউমাইহমা আলাইহা ফিনার জাহান্নাম কেয়ামতের ময়দানে তাদের সম্পদগুলোকে জাহান নামের আগুনে গলানো হবে জাহান নামের আগুনের মধ্যে নিয়ে উত্তপ্ত করা হবে কত কুয়া বিহা জিবা হোম ওয়া ঝনু বোহম ওয়া জহুর হোম ওগুলোকে উত্তপ্ত করে গরম করে তাদের কপালের মধ্যে তাদের পার্শ্ব দেশে তাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে আর বলা হবে ফাজুকুমা কুন্তুম তাকনিজুন দুনিয়াতে জাকাত না দিয়ে যেই সম্পদগুলো জমা করেছিলে সেগুলোর মজা সেগুলোর স্বাদ উপভোগ করো ওগুলার মজা নাও ওইগুলোর স্বাদ উপভোগ করতে থাকো যে সম্পদ দুনিয়াতে শুধু বৃদ্ধি করতে কিন্তু জাকাত আদায় করতে না এরকম অসংখ্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাম জাকাত যারা প্রদান করে না তাদের শাস্তির বর্ণনা নবী সাল্লাম দিয়েছেন আমরা নগদ টাকা পয়সা স্বর্ণ রৌপ্য তারপরে ব্যবসার পণ্য এই জাতীয় যত সম্পদ আছে এগুলোর যেমন জাকাত আদায় করা ফরজ ঠিক জমির উৎপাদিত ফসলেরও ওসর আদায় করা ফরজ আমাদের দেশের অনেক ভাই বোনকে দেখা যায় যে ওসর আদায় করে না অর্থাৎ জমি থেকে অনেক ফসল পায় ফল পায় অনেক কিছু উৎপাদন হয় কিন্তু কোনো ওষুধ দেয় না যেমনিভাবে সম্পদের সম্পদ বলতে টাকা পয়সা স্বর্ণরূপ এগুলোর জাকাত দেওয়া যেমন ফরজ জমির উৎপাদিত ফসলের উপরেও জাকাত দেওয়া ফরজ ওই জাকাতটাকে বলা হয় ওসর যেটা জমির উৎপাদিত ফসল এটার নাম হলো ওসর আল্লাপাক সৌরা আল বাকারা দুশত সাতষট্টি নম্বর আয়তে সরাসরি আল্লাপাক নির্দেশ দিয়েছেন ইয়া মিন ওয়ামিম্মা হে ইমানদারগণ তোমরা যা কিছু উপার্জন করো তার থেকে উত্তম জিনিসটি ভালো জিনিসটি খরচ করো ভালো জিনিসটা ব্যয় করো ব্যয় করার সময় নিম্নমানের জিনিস ব্যয় করিও না যেমন আমরা জাকাত দেওয়ার সময় সবচেয়ে নিম্নমানের শাড়িগুলা লুঙ্গিগুলা ব্যয় করি দেখবেন যে জাকাতের শাড়ি পাওয়া যায় বিভিন্ন দোকানে বাইরে লেখা থাকে জাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায় তাহলে বোঝা যায় জাকাতের শাড়ি আলাদা করে বানানো জাকাতের লুঙ্গিগুলো আলাদা করে বানানো অর্থাৎ এটা দারিদ্রতার সাথে ঠাট্টা করার জন্য উপহাস করার জন্য বানানো হয়েছে একবার কম দামের নিম্নমানের কিছু লুঙ্গি বানানো হয় শাড়ি বানানো হয় বিভিন্ন কিছু বানানো হয় আর বানায় বাইরে বিশাল করে আপনার সাইনবোর্ড টাঙ্গাই দেওয়া হয় যে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় জাকাতের শাড়ি লুঙ্গিগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যেন নিম্নমানের না হয় আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিয়েছেন মিন কাউকে দেওয়ার সময় তোমরা ভালো জিনিসটা দিবা নিম্নমানের জিনিসটি দেওয়ার চিন্তা ভাবনা করিও না বেশি মানুষকে দেওয়ার থেকে কম মানুষকে দাও কিন্তু কম মানুষকে ভালো জিনিসটা দাও কিন্তু আমরা চিন্তা করি আমাদের তো শুধু জাকা তাদের উদ্দেশ্য থাকে না আরো অনেক উদ্দেশ্য থাকে এক উদ্দেশ্য থাকলে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকলে সেটা ভিন্ন কথা কিন্তু এর সাথে যদি আরো দুই তিনটা উদ্দেশ্য একত্রিত হয়ে যায় তখন সেটা ভিন্ন রকম হয়ে যায় এই জন্য দেখেন চট্টগ্রামে যে ইফতারি বিতরণ করতে যাই দশ জন পনেরো জন মানুষ মারা যায় শত শত মানুষ আহত হয় ইফতার বিতরণ করবেন ভালো কথা আল্লাহর বান্দাদেরকে ইফতারি দিবেন আপনার এখানে নেওয়ার জন্য মাঠে তাদেরকে একত্রিত করতে হবে কেন ইফতার বিতরণ করবেন আল্লাহর বান্দাদের ঘরে ঘরে পৌঁছায় দিয়ে আসবেন প্রত্যেক এলাকা প্রত্যেক ওয়ার্ডে মেম্বার আছে কমিশনার আছে চেয়ারম্যান আছে প্রত্যেক এলাকা তাদেরকে যদি বলা হয় আপনার ইউনিয়নে আপনার গ্রামে আমি কারা কারা গরিব দরিদ্র মানুষ যারা ইফতারি পাওয়ার হকদার এরকম একটা লিস্ট দেন আমাকে দশ জন বিশ জন পঞ্চাশ জন তাহলে তাদেরকে এইভাবে আপনি তালিকা করে সুন্দর করে তার বাড়িতে পৌঁছায় দেন কিন্তু একটা ময়দানে একত্রিত করতেছেন মাইক দিয়ে ঘোষণা দিচ্ছেন সেখানে আপনি এই হুড়াহুড়ি করে এতগুলা মানুষ মারা গেল জাকাত ইফতারিকে মানুষ মারার জন্য আসছে নাকি ইসলামে মানুষকে বাঁচানোর জন্য জাকাত মানুষকে আপনি সহযোগিতা করার জন্য ইফতারি আর দিতে যায় মানুষ মারা যাচ্ছে এটার কারণ হলো আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য অন্য কিছু উদ্দেশ্য হলো তাদের প্রচার প্রসার এবং বিভিন্নভাবে ভোট কিনা বিভিন্নভাবে মানুষের সমর্থন আদায় করা মনে করে যে এক কাজে দুই কাজ তিন কাজ হয়ে যাবে যে জাকাতও দেওয়া হলো ভোটও কিনা হয়ে গেল জাকাতও দেওয়া হয়ে গেল আমার প্রচারটাও হয়ে গেল এলাকার সবাই ছিল অমুক চৌধুরী সাহেব অমুক বুইয়া সাহেব তাকে তাকে লুঙ্গি নিয়ে আসছে কাপড় নিয়ে আসছে শাড়ি নিয়ে আসছে জাকাত হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এটা এমন ভাবে দিব আমার ডাইন হাতে দিবে বাম হাতে জানবে না এজন্য সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহ তাদের মানহাজ তাদের মানহাজ তাদের সিস্টেম ফলো করতে হবে কেয়ামত পর্যন্ত একটাই সহি মানহাজ সেটা হলো মানহাজ সাহাবাতেল কারাম রাদওয়ানুল্লাহ আল্লাহর দিনকে তারা যেভাবে বুঝছেন কেয়ামত পর্যন্ত সবাইকে সেইভাবে বুঝতে হবে নিজে নিজে দিন বোঝা যাবে না দিনকে সাহাবাই কেরামের মানহাজে সালাফে সালহিনদের মানহাজে বুঝতে হবে এজন্য সাহাবাই কেরাম কিভাবে জাকাত দিতেন এই সিস্টেমটা দেখতে হবে যে তারা কিভাবে দিতেন তারা রাতের অন্ধকারে একজন বাইকে দিতেন ওই বাই জানতো না কে তাকে জাকাত দিচ্ছে মসজিদ দেখেছে দেখলো যে উনার টার্গেট যে অমুক ভাইকে জাকাত দিবে অমুক ভাই যেখান দিয়ে বসছে উনি যাই ফাঁসে দিয়ে বসছে বসে তার সাথে মোসাফা করে টাকাটা দিয়ে দিল কেউ জানলো না তার সাথে মোসাফাও হলো জাকাতও দিয়ে দেওয়া হলো সাক্ষাৎও হলো অথবা তার পকেটে টাকাটা দিয়ে দিচ্ছে সে নিজেও জানে নাই তার পকেটে যে এক হাজার টাকা ঢুকাই দিছে সে বাইরের বাড়িতে যায় দেখে যে পকেটের মধ্যে এক হাজার টাকা আমরা হলে তো কইতাম দেখো হুজুরের কত বড় কারামতি যে হুজুরের পকেটে ফেরেস তারা আসে টাকা দিয়ে যায় পকেটে টাকা চলে আসছে টাকা তো আরেক ভাইয়ে দিয়ে গেছেন কিন্তু কোন যে ভাইয়ে দিচ্ছেন ওই ভাই এত গোপনে দিচ্ছেন যাতে ওই ভাই না জানে আমি টাকাটা দিছি কারণ যে টাকাটা দিছে এটা যদি জানে তো ওই লোকের কাছে কিন্তু মানুষ সবসময় নিচু হয়ে থাকে আমাকে যদি কেউ জাকাত দেয় সবসময় ওই লোকের ব্যাপারে আমি ও উঁচু কোনো কথা বলতে পারবো না ওই লোকের অন্যায় দেখলেও আমি অন্যায় বলতে পারবো না কারণ উনি আমাকে জাকাত দেয় উনি আমাকে সাহায্য করে এই জন্য সাহবাইকার এত গোপনে জাকাত দিতেন দান করতেন সদাকা করতেন যে এক ডান হাতে দিত বাম হাতে জানতো না কাকে দিচ্ছেন উনি পর্যন্ত জানতেন না কিন্তু আমাদের হয়ে গেছে প্রচার প্রসার বেশি উদ্দেশ্য দেখা যায় দেওয়ার থেকে জাকাত দেওয়ার থেকে প্রচারণা বেশি এই জন্য আমার সম্মানিত ভাইরা আল্লাহ পাক এখানে সরাসরি নির্দেশ দিচ্ছেন যে জিনিসটা দিবা ভালো জিনিসটি দিবা উত্তম জিনিসটি দিবা আর জমিন থেকে যে ফসলগুলো উৎপন্ন করি ফসলগুলো বের করি এইগুলারও জাকাত দাও এগুলোরও জাকাত দিতে হবে জমিতে ধান পাইতেছেন গম পাইতেছেন বিভিন্ন ফসল পাইতেছেন এইগুলারও জাকাত দিতে হয় কিন্তু অনেক ভাই আমাদের দেশে এগুলার কোনো জাকাত দেয় না এইগুলার জাকাতকে শরীয়তের বাসায় বলা হয় ওসর ওসর মানে দশ ভাগের এক ভাগ অর্থাৎ এটা যদি বৃষ্টির পানিতে উৎপাদন হয় উৎপাদন খরচ ওরকম বেশি না লাগে সেটার দশ ভাগের এক ভাগ আর যদি উৎপাদন খরচ বেশি হয় যেমন বৃষ্টির পানিতে হয় না সেচের পানি দিয়ে করতে হয় তখন সেটার বিশ ভাগের এক ভাগ নেসপে ওসর দিতে হয় বিশ ভাগের এক ভাগ দিতে হয় আর জাকাত দিতে হয় কত ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ জাকাতের জন্য এক বছর অতিবাহিত হইতে হয় কিন্তু ফসলের জন্য এক বছর অতিবাহিত হওয়া লাগে না ফসল জমি থেকে যতবার উৎপাদিত হবে ততবার ওসর তবে ওসরেরও একটা নেশাব আছে সর্বনিম্ন নেশাব আছে জাকাতের যেরকম নেশাব আছে জাকাতের নাসাবটা হলো সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রূপের পরিমাণ সর্বনিম্ন আলহামদুলিল্লাহ এটা এখন আমাদের দেশের প্রায় নব্বই পার্সেন্ট বাইয়ের এটা আছে আমরা যাদেরকে জাকাত দিই তাদেরও কিন্তু এই টাকা আছে তার নিজের উপরে জাকাত ফরজ এই জন্য জাকাত দেওয়ার সময় খুব ভালো করে খেয়াল করতে হবে কাদেরকে দিচ্ছি তার উপরে যদি জাকাত ফরজ হয় তাকে যদি আমি আবার জাকাত দিই আমার জাকাত আদায় হবে না জাকাত এমন একটি জিনিস যেটি আপনি না জেনে না শুনে দেওয়া যাবে না জেনে শুনে দেখে শুনে দিতে হবে মূলত এটার হকদার কিনা আল্লাপাক এটার হকদার নির্দিষ্ট করে দিয়েছেন সৌরা তাওবার ষাট নম্বর আয়াতে আল্লাপাক আটটি খাত নির্দিষ্ট করে দিয়েছেন কারা কারা জাকাত পাবে এক নম্বর হলো ফকির দুই নম্বর হলো মিসকিন ওয়াল আমিলিন আলাইহা তিন নম্বর হলো জাকাত মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মচারী থাকবে ওয়াল মোয়াল্লাফাতে কুলুবহম চার নম্বর হলো মোয়াল্লাফায় কুলুব মোয়াল্লাফায় কুলুবের অনেক ব্যাখ্যা আছে তবে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো জমহুর ফোকাহাম যে ব্যাখ্যা দিয়েছেন সেটি হলো মুসলিম আমাদের দেশে মুসলিমের কোনো খাত নাই দেখবেন যে অনেক ভাই নতুন করে ইসলাম গ্রহণ করছে তার পরিবার থেকে বিতাড়িত সমাজ থেকে বিতাড়িত তাকে পুনর্বাসন করার জন্য আমাদের সমাজে কিছুই নাই ইসলাম এখানে নির্দিষ্ট করে দিয়েছে এই লোকটা তখন অসহায় তাকে তার পরিবার থেকে বের করে দিছে তার সমাজ থেকে বের করে দিছে তাকে নব মুসলিমটাকে তোমরা এই জাকাতের একটা খাত নির্ধারণ করে রাখো এখান থেকে তোমরা তাকে সহযোগিতা করো এবং অনেক ভাই এমনও আছে যে এইরকম পুনর্বাসন পাইলে সে ইসলাম গ্রহণ করবে কিন্তু এই আশঙ্কায় সে ইসলাম গ্রহণ করে না যে আমি ইসলাম গ্রহণ করলে পরিবার থেকে বের করে দিলে আমার লেখাপড়া আমার বাকি সব কাজ কিভাবে চলবে এই ভয়ে অনেকে ইসলাম গ্রহণ করে না কিন্তু দেখেন আমাদের সমাজে আজকে এই খাত বন্ধ হয়ে গেছে মোল্লাফে কলমের খাত নাই অনেকে জিজ্ঞাসা করে যে ভাই নব মুসলিমদেরকে সহযোগিতা করার কোনো জায়গা আছে কিনা দেখা যায় যারা অনেক নব মুসলিম ভিক্ষা করে আমাদের মসজিদে মসজিদে আসি কয় ভাই আমি ইসলাম গ্রহণ করছি আমাকে সহযোগিতা করেন উনি ইসলাম গ্রহণ করছে সহযোগিতা করতে হবে ভিক্ষা করতে হবে কেন দেখেন একজন মানুষ খ্রিস্টান হলে তাকে এরকম ভিক্ষা করতে হয় না কোথাও দেখবেন না যে আমি খ্রিস্টান হয়েছি আমাকে সবাই সহযোগিতা করেন এই কথা বলে না বা আমি অন্য ধর্মাবলম্বী হয়েছি সহযোগিতা করেন তাদেরকে টাকা পয়সা দিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে খ্রিস্টান বানানোর জন্য আর একজন ভাই যদি ইসলাম গ্রহণ করে তাকে আমরা ওই ধরনের কোনো সামাজিক পান নাই যেখান থেকে আমরা তাকে সহযোগিতা করব। অথচ আল্লাহ জাকাতেরই একটা খাত নির্ধারণ করে রেখেছেন এরপরে পঞ্চম নম্বরের খাত হইল আল্লাহাক বলেন ওয়ালমা আল্লাফাতে কলুফের রেকাব গোলাম আচাদের জন্য তারপরে ওয়াফি সাবিল্লা ঋণগ্রস্ত মানুষ ঋণগ্রস্ত বলতে আবার সব ঋণগ্রস্ত না আমাদের দেশে যিনি সবচেয়ে বড় শিল্পপতি তিনি সবচেয়ে বড় ঋণগ্রস্ত তাহলে কি তাকে জাকাত দেওয়া যাবে এই ঋণ মানে সেই ঋণ না এই ঋণ হলো অভাবের তাড়ানায় ঋণ যে ঋণ নিয়ে খেয়ে ফেলছে ছেলে মেয়ে নিয়ে খরচ করে ফেলছে আর পরিশোধ করার মতো তার কাছে এখন সামর্থ্য নাই তিনি আর এই টাকাটা পরিশোধ করতে পারতেছে না এরকম নিঃস্ব এরকম ঋণগ্রস্ত তারপরে হলো ওয়াফি সাবিল্লাহ আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তার খাতটা অত্যন্ত ব্যাপক অনেক ব্যাখ্যা সম্বলিত তবে এখানে মুজাহিদ ফি সাবিল্লাহ অধিকাংশ মুফাসরিন ইকলামের ব্যাখ্যা হলো জেহাদ ফি সাবিল্লাহর জন্য তারপরে অষ্টম নম্বরে হলো সাবিল মুসাফির মুসাফির যদি কোনো জায়গায় বিপদ আপদে আক্রান্ত হয় সে মুসাফিরকে সহযোগিতা করার জন্য এই জাকাতের খাত এই জন্য আল্লাপাকে এই খাতগুলো এই জন্য নির্দিষ্ট করে দিয়েছেন দেওয়ার সময় একটু চিন্তা করতে হবে যে আমি যাদেরকে দিচ্ছি এরা এই আট খাতের কোন খাতে পড়তেছে এই খাতের বাইরে যদি জাকাত দিয়ে দেন তাহলে আপনার জাকাতে আদায় হবে না তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের এখন অর্থনৈতিক অবস্থা অনেক ভালো এবং আমাদের যারা আমাদের দেশে যারা ঢাকা শহরে ভিক্ষা করে এরকম অনেকেরই খোঁজ খবর নিয়ে দেখলে জানা যায় যে তাদের তাদের উপরে জাকাত খরচ এবং গ্রামে গঞ্জে এখন কাজ করার লোক খুঁজে পাওয়া যায় না দেখা যায় যে আলহামদুলিল্লাহ সবাই স্বাবলম্বী অভাব খুব কম এজন্য এই ক্ষেত্রে আল্লাপাকে আটটা খাত এই জন্য রাখছে যে আপনি ফকির মিসকিন পাইতেছেন না তখন কি করবেন তখন আরো তো খাত আছে মানে যে খাতের চাহিদা কম ওই খাত কমাই দিয়ে যে খাতের চাহিদা বেশি ওই খাতে বাড়াইতে হবে এই জন্য আল্লাহ সুবান আটটা খাত রেখেছেন এই জন্য আমরা দেওয়ার সময় এইভাবে খেয়াল করে দিব যে আমার এই জাকাতটা সঠিক খাতে হচ্ছে কিনা আর জাকাত দেওয়ার সময় সম্পদের হিসাব লাগবে হিসাববিহীন এমনি আনুমানিক জাকাত দিয়ে দিলে এই জাকাত আদায় হয় না অনেকে মনে করে আমার আনুমানিক হয়তো দশ লাখ টাকা জাকাত আসতে পারে তো বারো লাখ টাকা দিয়ে দিলাম আরো দুই লাখ বেশি দিয়ে দিলাম এইরকম আনুমানিক জাকাত দিলে এক টাকাও জাকাত আদায় হবে না আগে হিসাব করতে হবে যে আমার কত কোন সম্পদের উপরে জাকাত পরস এই সম্পদের পরিমাণ কত তারপরে আমার জাকাত কত এটা ঠিক করার পরে আমি জাকাত আদায় করে এরপরে যদি কয়েক লক্ষ টাকা সদাকা হিসাবে দিই কোনো অসুবিধা নেই কিন্তু হিসাববিহীন যদি আমি এমনি আন্দাজে দিতে থাকি আনুমানিক তাহলে কোনো জাকাত আদায় হবে না সম্মানিত ভাইরা জাকাতের মাসালা মাসাল আপনারা আপনাদের নিকটস্থ ওলামা আমাদের কাছ থেকে জেনে নেবেন জেনে এই জাকাতগুলো আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করব এবং এই মাহের রমাদান জাকাত আদায়ের এক সুবর্ণ সুযোগ আমাদের অত্র মসজিদেও আপনার মক্তবের শিক্ষা কার্যক্রম চলে এই মক্তবে ছয়টা শ্রেণীতে মোট একশো জন শিক্ষার্থী আছে শিক্ষক আছেন ছয়জন এখানে সুবিধা বঞ্চিত শিশুদেরকেও কোরআন শিক্ষা দেওয়া হয় তারপরে কোরআন বিতরণ করা হয় অনেকগুলো কার্যক্রম এখানে কোরআন শিক্ষার মক্তবে আছে তো এখানে যারা সুবিধা বঞ্চিত শিশুদেরকে যে শিক্ষাটা দেওয়া হয় এরাও কিন্তু ফোকারা মাসাকিনের অন্তর্ভুক্ত এবং তাদেরকে দিন শেখানো হয় আপনারা জাকাতের অর্থ আমাদের এই মসজিদের এই ফান্ডেও আপনারা দিতে পারেন আর যেখানে সুবিধা যেখানে নিকট আত্মীয় স্বজন মধ্যে যদি জাকাতের হকদার থাকে তাদেরকে দেওয়া বেশি হকদার এই জন্য এইসব দিক বিবেচনা করে মাসালা মাসাইল জেনে আমরা জাকাত আদায়ের চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন পবিত্র শাহরুর রমাদানের সকল ফাদাইল সকল ফজিলত বরকত হাসিল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত